ॐ नमो भगवते परमहंसचरणकमलो रसास्वादनचिन्मकरन्दाय भक्तजनमानसनिवासाय श्रीरामचन्द्राय नमो नमः श्रीशिलो भक्तिसिद्धान्तो সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভা জানিয়েছেন বদ্ধজীব নিজের প্রচেষ্টা দ্বারা কোনোদিনই নিজের বাস্তবিক মঙ্গল সাধন করতে পারে না শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন বদ্ধজীব নিজ প্রয়াস প্রচেষ্টার দ্বারা কোনোভাবেই নিজের বাস্তব নিজের বাস্তব মঙ্গলের রাস্তা অনুসন্ধান করতে পারে না ঠিক সেই কারণে শাস্ত্রতে সাধু সঙ্গের মহিমার কথা কীর্তন করা আছে সেই কারণেই তুলসীদাসজি তুলসীদাসজি ভগ মহারাজ এই কথা বলেছিলেন বিনা সৎসঙ্গ তরাই না কই বিনা গুরু ভবনিধি তরাই না কই আবার বিনা সৎসঙ্গ তারাই না কই রাম কৃপা বিনু সুলভন সই সৎসঙ্গ আমি ইচ্ছে করলেই পেয়ে যাব এরকম কোনো কথা নয় সৎসঙ্গ আমি চাইলেই যে আমি পেয়ে গেলাম এরম কোনো গ্যারেন্টি নেই সৎসঙ্গ প্রাপ্যতে পুম্ভে বগির সুকৃতি পূর্ব সঞ্চিত যেটাকে আজকে সকালে কৃতিভী শুশ্রুবি ইত্যাদি কথা বলেছিলাম বহু বহু জন্মের সুকৃতি পুণ্য নয় আমি পুণ্যের কথা বলিনি আমি সুকৃতির কথা বলেছি সুকৃতি ভগবান ভগবানের নাম ধাম পরিকর বৈশিষ্ট্য কোনো না কোনো বিষয়ে আপনার জানতে বা অজান্তে কোনো রকম কিছু সেবা হয়ে গেছে সেক্ষেত্রে স্বীকৃতি সঞ্চিত হবে ভাগবতের কোনো কথা হঠাৎ কোনো কাজে মন্দিরে দণ্ডবোধ করতে এসে কানে ঢুকে গেছে কোনো কারণে কেউ আমাকে একটু প্রসাদ দিয়েছিল আমি প্রসাদ পেয়ে নিয়েছিলাম এইভাবে সুকৃতি সঞ্চিত হতে হতে যখন সুকৃতি সঞ্চিত হতে হতে যখন একটা বাম্পার স্টেজে পৌঁছে যাবে সেই সময়ে লোকে বাস্তবিক পক্ষে বাস্তব সাধুসঙ্গ পায় সাধুসঙ্গের নামেতে অসাধুসঙ্গ হওয়া খুবই ভয়ঙ্কর যেটা ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন বারবার এইসব কথা তিনি বলেছেন হে মহোদয়গণ হাটে বাজারে রাস্তায় গ্রামে গঞ্জে সাধু ছড়াছড়ি যায় না বহু ভাগ্য করে বহু অন্বেষণ করে ভগবানের যদি অত্যন্ত করুণা বিগলিত হয় তাহলে আমাকে রাস্তা দেখাবার জন্য তিনি সাধু সঙ্গের কাছে পৌঁছে দেন বিশেষ করে বড়রামের কাছে কাঁদতে হয় শঙ্কর্ষণ যার নাম শঙ্কর্ষণ হয়েছেন এই কারণে এসব কথা আমি পূর্বে কিছু হয়তো ব্যাখ্যা করেছিলাম কিন্তু এখন ভাগবতের মূল আলোচনা বিঘ্নিত হবে বলে আমি বিস্তৃত হতে চাই না যিনি হল হল কর্ষণের দ্বারা জীবের হৃদয়কে উর্বর করেন অল্প কথায় আমি বলে দিলাম কর্ষণ করে ভক্তি বীজকে ভালো করে উপস্থাপন করতে সাহায্য করেন আমাদের গৌরীয়গণের সিদ্ধান্ত অনুযায়ীও এই একই কথা বলছেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় লব মানে হলো একটা সেকেন্ডকে এগারো ভাগ করে তার এক ভাগকে বলা হয় লব একটা সেকেন্ড তাকে এগারো ভাগ করে তার যে একটা পার্ট হবে that much time is more than sufficient to guide you up to supreme lord ওই সময়টুকু ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট বেশি যদি সেরকম সাধু সঙ্গ বলে আমরা তো বুঝতে পারলাম এত অল্প সময় হয়ে যাবে হ্যাঁ এত অল্প সময় সাধু সঙ্গ যদি হয় সত্যিকারে সেটাও বেশি ভগবানকে লাভ করা যাবেই তার দ্বারা যদি রিয়াকশন হয় সে অবস্থা হয় সেটা আবার নির্ভর করছে সে বৈষ্ণব অপরাধ করেছে কিনা বৈষ্ণব করলে কোনো শব্দ ব্রহ্মই তার হৃদয়তে ধাক্কা লাগে ফিরে যাবে যে কোনো মহাপুরুষ হরিকথা বলুন অপরাধ যদি থাকে হরিকথা ধাক্কা লাগবে তার বাউন্স করে যাবে সেই জন্য বহুপাত প্রায়ই বলতেন আপনারা সংকীর্তনের দ্বারা মহাপুরুষের হরিকথার দ্বারা ডিনামাইট মারুন আপনাদের হৃদয়েতে যেখানে পোস্তল্লে বিশ্বনাথ চক্রবর্তীবাদী সব বলেছেন হৃদয়ের ওপরে পাথরের লেপ পড়েছে বজ্রলেপ প্রথম হচ্ছে বজ্রলেপ পোস্তর লেপ কর্দম লেপ ধুলিকা লেপ ইত্যাদি ছিল বিশ্বনাথ চক্রবর্তীবাদ ভক্তিরজ ভক্তিরাজ্যের ধুরন্ধর অগ্রগণ্যী বিশ্বনাথ চক্রবর্তীবাদ যিনি শ্রীমদ্ ভাগবত যে মহাপুরায় সারার্থবর্ষিনী টিকা বর্ষিণী মানে প্রেম বর্ষিণী অমৃতবর্ষিণী টিকা যিনি করেছেন তিনি এ কথা বিভিন্ন বিচার করে দেখিয়েছেন যে বিভিন্ন মানুষের তার পূর্ব সংস্কার অনুযায়ী সে কি ধরনের পাপ বা অপরাধ করেছে সেই অনুযায়ী এক একজনের এক একটা স্টেজ এক একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেই সেই অবস্থায় কাউর বড় অপরাধ হয়েছে অনেক কিছু হয়েছে সেইগুলোকে কাটাবার জন্য প্রথমেই তাকে হরি সংকীর্তন হরিকথার দ্বারা ডিনামাইট মারতে হবে সেটিকে ফেটে চুরমার করে দিয়ে হৃদয়কে বিগলিত করতে হবে যার জন্য নরোত্তম ঠাকুর বলছেন পশু পাখি জুড়ে পাষাণ বিধরে এই কথাগুলো আপনাদের বিশ্বাস হয় না পশু পাখি ঝুড়ে পাষাণ বিগরে শুনি যার গুণগাথা যে ভগবানের গুণগতা শোভন করে পশু পাখি কিছু বোঝেন না চোখের জল ফেলতে আরম্ভ করেন যেখানে পাথর বিগলিত হয় এসব কথা আপনাদের বিশ্বাস হয় না আমি তা জানি কিন্তু এইসব কথার প্র্যাকটিক্যাল উদাহরণ আমি দিতে পারি আপনাদের মণিপুরেতে যখন প্রচারে যান নরোত্তম ঠাকুর সেখানে সেখানকার মণিপুরের লোকেরা কোনো ভাষা বোঝে না বাংলা ভাষা নরোত্তম ঠাকুর খালি বসে করতাল নিয়ে খালি চোখের জল ফেলছেন আর ভগবানের কীর্তন করছেন কৃষ্ণ শক্তি বিনা নহে ভক্তি প্রবর্তন যত বড় বড় নাম করা কথাকার থাকুন না কেন তারা আপনাদের ভক্তি দিতে পারবেন না যদি না তাদের কৃষ্ণ শক্তি সঞ্চারিত না হয়ে থাকে কৃষ্ণ শক্তি যার মধ্যে সঞ্চারিত হয় নাই তার দ্বারা ভক্তি প্রবর্তন কার্য সম্ভব হবে না আমরা দেখেছি শ্যামানন্দ প্রভু তার শিষ্য তার শিষ্য তার শিষ্য তাকে বলছেন এই ওকে দীক্ষা দিয়ে দে এক্ষুনি মন্ত্র দিয়ে দে শিষ্যের শিষ্যের শিষ্যকে বলে তুই দিয়ে দে মন্ত্র এত বড় কনফিডেন্স তিনি জানেন আমার শক্তি এর মধ্যে সঞ্চারিত হয়েছে পারম্পর্যক্রমে চোখে দেখতে পাচ্ছেন গুরু বৈষ্ণব দেখতে পায় যতই বড় মালা পড়ুক আর বিদেশে ঘুরুক সব কিছু করুক এক লক্ষ আছে শিষ্য বানান গুরু বৈষ্ণবের চোখ একবারে খাঁটি ও দেখি বলে দেবে কিছু নেই আবার যদি থাকে কিছু বলবে হ্যাঁ আছে তাদের চোখ এত নির্মল তারা তাদেরকে ধোকা দেয়া যায় না নরোত্তম ঠাকুর ওই মণিপুরে বসে কীর্তন করছেন আর সমস্ত যত হাজার হাজার লোক আছেন সেখানে কেঁদে ভাসাচ্ছেন পাখিগুলো বাঁচে বসে তারাও কাঁদছেন এগুলো প্র্যাকটিক্যাল উদাহরণ আশ্চর্য কথা যখন আপনারা জানেন আকবর বাদশাহ বলে নাম শুনেছেন একজন বাদশাহ ছিলেন তিনি ভাগবত ধর্মকে অন্তত অনুমোদন করতেন অনুমোদন করতেন আর তার রহস্যভায় বিক্রমাদিত্যের রহস্যভাই যেমন নবরত্ন ছিল তার রাজসভাতেও অনেক জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন তার মধ্যে একজন ছিলেন তিনি বৃন্দাবনের যে বাঙ্কে বিহারীকে আবিষ্কার করেছেন প্রকট করেছেন তারই শিষ্য ছিলেন তিনি শুকনো গাছের মধ্যে বসন্ত বাহার বসন্ত এনে দিয়েছিলেন অর্থাৎ কচি পাতা সঞ্চারিত করে দিয়েছিলেন পাথরকে গলিয়ে দিয়েছিলেন গান গেয়ে তার মধ্যে ভক্তি ছিল এগুলো আমাদের ইতিহাস থেকেই দেখা যায় এগুলো আমরা বানানো এইসব গল্প চৈতন্য মহাপ্রভু যেখানে হাত দিয়েছেন পুরীতে যান যেখানে হাত দিয়ে জগন্নাথ দর্শন গলে গেছেন যেখানে পা দিয়েছেন গলে গেছেন ওটা রাখা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে যে স্থানে দাঁড়িয়ে বংশীবাদন করেছেন সেসব স্থান সব বিগলিত হয়েছে জায়গা এখনও আছে যার যার উপর কৃপা আছে সে গিয়ে দেখে আসুক বিগলিত এমনকি যে স্থানে বংশীবাদন করেছেন সেখানের যে উট ঘোড়া হাতি যেসব ছিল হিংস্র অন্য অন্য যেন তাদের পায়ের ছাপ ওইর মধ্যে পড়ে গেছে সব পাথর বিগলিত হয়ে গেছে মোমের মতো যেমন মোম গলে যে ওয়াক্স সেরকম সব পশু পাখির পা পদচিহ্ন ওখানে পড়ে গেছে এসব কথা কোনো বানানো কথা নয় তানসেনের কথা বললাম তিনি গান গেয়ে পাথরকে গলিয়ে দিয়েছিলেন পাথর রাখা রয়েছে জলে এসব সম্ভব এই রাগগুলো মূর্তিমান অবস্থায় দেখা দিত যাদের উপর কৃপা করেছে বসন্ত বাহারে বসন্ত জলে আগুন ধরিয়ে দেবে এসব গানের মধ্যে যে যেগুলো যেগুলো স্বর মূর্ছনা আছে প্রত্যেকটা স্বর এক একটা মূর্তি ধারণ করে সম্মুখে উপস্থিত হন এইসব কথা বিশ্বাস হয় বৃন্দাবনে হয়েছে একটি হিমাচল না কোথায় একটা ছেলে থাকেন সারা দিন পাগল মধ্যে আ আ আ এসব করেন গান গান বাড়ির লোক মারতে মারতে দূর হ বেটা গলা নেই কিছু নেই বসে বসে আ আ করছে কাজকর্ম নেই কিছু নেই খাবো কি আমি ওকে মারতে মারতে তাড়ি দিয়েছে ও কাঁদতে কাঁদতে চলে গেছে গিয়ে কোথায় যায় বৃন্দাবনে চলে এসছে বৃন্দাবনে সে গলা চিড়ে ফেটে যাচ্ছে রক্ত বেরিয়ে যাচ্ছে ও আ করে যমুনার তীরে সাক্ষাৎ সরস্বতী তার ওই নিষ্ঠা দেখে প্রকট হয়ে তাকে বললেন যা গাইবি তুই তাই শিখ যেটা আমাদের রাধারানী কৃষ্ণনাথ সিদ্ধ কৃষ্ণনাথ বাবাজি মহারাজকে বলেছিলেন সিদ্ধ বাবাজি মহারাজ ছিলেন গঙ্গার তীরে বলে এই শরীর রাখবো না এই চক্ষু অন্ধ আমার কিছু দেখতে পাই না অন্ধ মানে তিনি পড়াশোনা জানতেন না বেশি তাহলে তো আমি স্বাস্থ্যের অর্থ জানতে পারবো না তো ভাই কিছুই জানতে পারবো না এরকম সূর্যকুণ্ডে যেখানে আমি থাকতাম সেখানকার সিদ্ধ বাবা তিনিও ঝাঁপ দিয়েছিলেন আমার পরম্পরা জানতে পারছি না ঝাঁপ দিলেন জলের মধ্যে দেখে একটা ভেসে উঠল একটা উঠে দেখলেন নিজের পরম্পরা লেখা রয়েছে রাধারানী লিখে দিয়েছেন সব রাধারানী দয়াময়ী পৃথিবীতে এমন কেউ নেই কৃষ্ণও কোনোদিন এরকম দয়া দেখাতে পারবে না যিনি কৃষ্ণকে দয়া বর্ষণ করেন তার নাম হলো রাধারানী বিশ্বভানুনন্দিনী এসব কথা বলবার কথা না জগতের লোককে বুঝবে না কামদৃষ্টিতে এসব অনুভব করা যায় না সেখানে কৃষ্ণদাস বাবাজি মহারাজ মানসিক গঙ্গাতে তিন দিন চলের তলায় ডুবে থাকলেন সবাই বললাম মরে গেছে পরে দেখলেন ভেসে উঠলেন কৃপা নিয়ে ভেসে উঠলেন তারপর থেকে অনর্গল লোককে উপদেশ করতেন গ্রন্থ লিখতেন তো এগুলো আপনাদের গল্প কথা মনে হয় কিন্তু আপনারা বিশ্বাস করতে পারেন না ভক্তি হলে সব বিশ্বাস করবেন যাই হোক এগুলো কোনো গল্প কথা নয় লবমত্ত সাধু সঙ্গে সর্বসিদ্ধি এই কথাটা বলেই আমি আমার চর্চায় ফিরে আসবো বাস্তবিক চ্যানেল এগোবে না অনেক কথা বলতে ইচ্ছা হয় ভাগবত সংক্রান্ত যাতে ভাগবতের উপর আপনাদের দৃঢ় বিশ্বাস হয় খালি আমার মনে হয় ভগবান এমন কথাগুলোই হৃদয়ে স্ফূর্তিপ্রাপ্ত করান ভাগবতের ওপর যেন এদের এমন বিশ্বাস হয় যে সংসার তুচ্ছ বোধ হয় যার জন্য এই কথাগুলো খালি ভেসে ওঠে ভগবত প্রেরণায় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এর উদাহরণ আমি পূর্বেও দিয়েছিলাম অনেকবার অনেক সভাতে জৈব ধর্মতে ছিল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন যে এক পরমংশ বাবাজি মহারাজ তিনি প্রেমেতে বিল্লাল অবস্যায় কাশী বিশ্বনাথকে দর্শন করে গঙ্গার তীর ধরে যাচ্ছেন গাইতে গাইতে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এই মূর্ছনা গাইতে গাইতে যাচ্ছেন সেখানে হঠাৎ এক মায়াবাদী সন্ন্যাসী তিনি আচার্যের কাজ করেন তাদের সম্প্রদায় আচার্য যদি আচার্য একমাত্র শুদ্ধ বৈষ্ণব ছাড়া কেউ আচার্যের কাজ করতে পারেন না এগুলো শাস্ত্রের কথা এখন তাদের সম্প্রদায় আচার্যর কাজ করেন ঠিক আছে করেন তার কয়েক হাজার হাজার শিষ্য তিনি দেখতে পাচ্ছেন নিজের ছোট্ট কুটিয়ায় বসে ভজন করছেন গঙ্গার দিকে তার মুখ হঠাৎ দেখছেন এক সাধু প্রেমে বিগলিত হয়ে চোখে জল পড়ছে আর তিনি এই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ এটা গাইতে গাইতে পড়ে যাচ্ছেন মাটিতে আবার উঠছেন সেখানে সেই আচার্য কল্পনা করতে পারলেন না এটা আবার কি অবস্থা কিন্তু শাস্ত্রের নাড়াচাড়া করেছেন বুঝতে পারলেন এটা প্রেমের অবস্থা অত্যন্ত উচ্চপদস্থ সাধু সে আমার তার সঙ্গে দেখা করা উচিত তার কৃপা নেওয়া উচিত পরক্ষণে চিন্তা করছেন তিনি তো ভক্তিমার্গের লোক তিনি তো ভক্তিমার্গের সাধু আমি তো মায়াবাদী এখন যদি কেউ দেখে ফেলে তখন আমায় ঘৃণা করবে এ মায়াবাদী হয়ে সাধুদের ওখানে দণ্ডবোধ করতে যাচ্ছে কি কথা লজ্জায় পিছিয়ে না না আমার যাওয়া উচিত না পরে কোন না যাওয়া উচিত আর তো পাবো না এরকম সুযোগ একবার উঠছেন আসন থেকে আবার বসে না যাওয়া উচিত না কেউ যদি দেখে ফেলে কেন সব লোকে ভর্তি গঙ্গায় স্নান তাহলে আমাকে ঘৃণা করবে এই করতে করতে তার মধ্যে কন্ট্রাডিকশান তার মধ্যে খালি দ্বন্দ্ব চলছে হতে হতে লেট হয়ে গেল আর বারাণসী যারা গেছেন আমি জানি না কে গেছেন তারা জানেন বারাণসীতে হচ্ছে পুরানো শহর এমনকি ভাগবত পর্যন্ত বারাণসীর কথা বলা রয়েছে এত পুরানো শহর সেই বারাণসীতে ছোট ছোট গলি কোন গলি দিয়ে কোথায় সেই সাধুটা ঢুকে গেল দর্শনের জন্য পরে যখন তার বিচার আসলো না দেখা করা উচিত তখন ইট ওয়াজ টু লেট বড় দেরি হয়ে গেছে বেরিয়ে দেখলেন সাধুটা কোথায় ঢুকে গেছে আর কোন মন্দিরে ঢুকে গেছে কিভাবে আর খুঁজে পেলেন না বড় চিন্তিত হলেন আমি তো অন্যায় করলাম যাকে মন খারাপ করে এসে নিজের কুটিয়ায় বসলেন কিন্তু ওই যে সাধুতাকে দর্শন করেছেন ওই সাধুতার যে মুখে শ্রীমুখের শব্দব্রহ্ম তার কানে এসছে আও তাও আবার শ্রী চৈতন্য মহাপ্রভুর যে পঞ্চতত্ত্বের কথা যার উপরে আর কিছু হতে হয় হতে পারে না সেটা তার ভেতরে এমন একটা রিয়াকশান এমন একটা ইমপ্রেশন ফেলে দিল সে আর স্থির থাকতে পারলেন না এত বড় পজিশন এত বড় র্যাঙ্ক সেখানে সমস্ত কিছুকে তুচ্ছ করে সে থাকতে পারলেন না সেই বারাণসী ছেড়ে চৈতন্য মহাপ্রভুর কথা এমনি তখনকার সময়তে প্রচলিত ছিল কারণ চৈতন্য মহাপ্রভু সেখানে প্রেমের বন্যা বইয়ে দিয়েছিল এখন অবশ্য আবার হারিয়ে গেছে প্রেমের বন্যা বইয়ে দিয়েছিলেন কাজেই তখনও যে সময়কার কথা বলছি তখনও মায়াবাদী সাধুরা জানতেন কেন প্রকাশানন্দ সরস্বতী দশ হাজার শিষ্যের সমেত চৈতন্য মহাপুর চরণে শরণাগত হয়েছিলেন দশ হাজার শিষ্যের সমেত তার চরণেতে শরণাগত হয়ে প্রেম ভিক্ষা করেছিলেন আমায় বাঁচান আপনি কাজেই তার প্রভাবেতে কিছুদিন পর্যন্ত ছিল ভক্তি এরকমই প্রভাব আবার কমে যায় আবার কোনো একজন মহাজন আসেন সেক্ষেত্রে তিনি আর বারাণসীতে থাকতে পারলেন না নবদ্বীপ ধামের মহিমা তিনি শুনেছেন যদিও মায়াবাদী সম্প্রদায়ের তিনি মনে মনে এই শব্দব্রহ্ম শুনে তার যে প্রভাব তার হৃদয়েতে পড়েছে সে থাকতে না পরে নবদ্বীপে চলে এলেন তাকে ম্যাগনেটের মতো চেনে নিয়ে চলে এলো কোথায় নবদ্বীপ হেন ধাম ত্রিভুবনে নাই ব্রহ্মাণ্ডের মধ্যে নবদ্বীপ হেন স্থান কোথাও নাই সেই নবদ্বীপে চলে এলেন সেখানে এসে গঙ্গায় স্নান করছেন মাটিতে গড়াগড়ি দিচ্ছেন লোকের কাছে প্রশ্ন করছেন না এখানে বলতে পারেন কোখানে কোনখানে প্রেমময় সে সাধুগণের সংকীর্তন বিলাস ওইখানে আমি যেতে চাই বলতে পারে ভাগ্যক্রমে এমন একজনের সঙ্গে দেখা হয়েছে বলে সোজা নদী পার হয়ে চলে যান চলে গোদ্রুম দ্বীপে যান সেখানে দেখবেন পরমাংশ বাবাজি মহারাজ আছেন সেখানে সেইখানে যান মাধবীলতার কুঞ্জে তিনি ভজন করেন সেখানে অনেক ব্যক্তি অনেক সাধুগণ আছেন তারা ভজন করেন পরমাংশ ভাগ্যক্রমে ভগবান যখন রাজ রাস্তা দর্শন করান তখন এরকমই হয় সোজা এসে খুঁজতে খুঁজতে মাধবীলতার ভিতানে এসে দেখেন বাবাজি মহারাজ ধ্যানস্থ হয়ে সেই বৃন্দাবনের লীলা চিন্তায় বিভোর হয়ে রয়েছে এই অবস্থায় নিশান্ত লীলা ভগবানের নিশান্ত লীলা ভগবানের নিশান্ত লীলা যখন সেই লীলা চিন্তানো রয়েছেন সেই সন্ন্যাসী এসে কাঁদতে কাঁদতে পায়ে পড়েছেন বাবাজি মহারাজা আস্তে আস্তে চেতনা বাবাজি মহারাজা আস্তে আস্তে নিত্য এই জগৎ থেকে ধীরে ধীরে চেতনা আসছে দেখলেন এক সন্ন্যাসী পায়ের সামনে পড়ে রয়েছে হায় হায় সন্ন্যাসী ঠাকুর আপনি আমার পায়ের সামনে পড়েছেন আমি একটা অধম পথিত ব্যক্তি বলে তাকে তুললাম তুললেন তার স্পর্শ হলো আদর করলেন তাকে আলিঙ্গন করলেন ব্যাস তারপরে খবর শুনলেন তিনি বারাণসী ক্ষেত্র থেকে এসছেন ধীরে ধীরে সেখানে তিনি বাবাজি মহারাজের কৃপা পেলেন পরমাংশ বাবাজি মহারাজের কৃপা পেয়ে তার শিষ্যত্ব গ্রহণ করলেন সেই সন্ন্যাসের বেশ ঘুচিয়ে দিলেন মায়াবাদী ভক্তির মহিমা তিনি উপলব্ধি করলেন তারপরেতে বৈষ্ণবগণ তাকে বৈষ্ণব দাস বলে নাম দিলেন এবং বললেন এর মতো সিদ্ধান্তবিদ আর কেউ নেই তখন শান্তিপুর থেকে যেখান যেখান থেকে যে কোনো ব্যক্তি তর্ক করার জন্য বৈষ্ণব ধর্মকে নিন্দা করার জন্য আসতেন এই বৈষ্ণব দাসকে আশীর্বাদ করে বললেন বাবা তুমি এদেরকে আলোচনা করো শাস্ত্রের পরবর্তী সময়ে দেখা যায় জৈব ধর্মই আছে এই পরমংশ বাবাজি মহারাজ খুব তাড়াতাড়ি তাকে এমন কৃপা করেছিলেন যাতে মায়াবাদ তো তার ঝড়ে উড়ে গেল কোথায় তার চিহ্ন নেই রাজ্যে বিগলিত হলেন এবং not only that but also কী হল তাকে নিজের স্বরূপের পরিচয় বলে দিলেন বৃন্দাবনে রাধারানী সেবায় তোর কি পরিচয় তাহলে কত তাড়াতাড়ি কত বাম্পার কৃপা তাহলে দেখুন ওই ছোট্ট একটা কুটিয়া এইটুকু কুটিয়া ভাঙাচোড়া এই কুটিয়ার ভেতর থেকে একটা ব্যক্তি যদি ওখানে চলে যান সে কতটুকু সময় কভার করে দেখবার জন্য কতটুকু সময় সেই সময়ের মধ্যে সে ওই পরমাংশ বাবাজি যিনি ওখান দিয়ে যাচ্ছিলেন গাইতে গাইতে তার শব্দব্রহ্মে এবং তার দর্শনের প্রভাবটা আজকে আপনারা এটা চিন্তা করুন এটা চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন সাধুসঙ্গের মহিমা লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় এটা যে কত বড় সত্যি কথা আপনারা বুঝতে পারবেন আমরা আজকে সকালে সায়ংকালীন এই প্রাতকালীন অধিবেশনে যেসব আলোচনা করেছিলাম তার মধ্যে ভাইটাল কথাটা একটু স্মরণ করিয়ে দিই যারা নেই তারাও বুঝতে পারবেন তা নাহলে তারা যদি আবার নিজে নিজে ভাগবত পড়তে যান দুঃখ করে একটু পড়ি না বলা তো আছে ভাগবত পড়তে অসুবিধে কী পড়তে গিয়ে যে মানেটা করে ফেলবেন সেটা হচ্ছে শিব গড়তে বাঁদর হয়ে যাবে এখানে সন্দেহ হওয়ার কথা এখানে ওং নৈমেষে অনিমেষ ক্ষেত্রে ঋষয় সনকাদয় সত্রম স্বর্গায় লোকায় সহস্র সমমাসত সহস্র বৎসব্যাপী যাবত যজ্ঞের আয়োজন করে বড় আশা নিয়ে সনক আদি আঠাশি হাজার ঋষি বসে রয়েছেন কোনো না কোনো সময় আমাদের সৌভাগ্য অবশ্যই হবে এই যজ্ঞটা একটা বাহানা বৃন্দাবনে আমাদের ব্রজবাসীরা সুন্দরভাবে গান করেন ব্রজবাসীরা এটা কীর্তন করেন এখানকার লোকের এটা কীর্তন করলে মানায় না ওদের ওটা মানায় সুন্দর গায় सामर से मिलने का सत्संग बहाना है सामर से मिलने का सत्संग बहाना है সামরা অর্থাৎ শ্যামসুন্দরের সঙ্গে মিলতে গেলে একমাত্র সৎসঙ্গই বাহানা আর কিছু না আবার তারা গান এখানে আমাদের জড়জগতে যারা আছেন তারা তো ওই গানটা চালিয়ে দিয়ে একটু নাচতেও আরম্ভ করলেন কিন্তু এর অনুভব হবে না বাড়ি দূর নাগরী গোকুল নাগরী আরে এর মানে কি মারা বাড়ি দূর নাগরী গোকুল নাগরী গোকুল নাগরী সত্যি তাই গোকুল নাগরী অনেক দূর আবার যাদের ভক্তি আছে তাদের একদম কাছে এখানে বসে বসে নাগরী চলে আসবে হবে না কথা আস্বাদন করতে করতে বৃন্দাবনে যাওয়া সুবিধা হবে সেখানে বলছেন এখানে সত্রম স্বর্গায় এই জায়গাটাতে আমাদের খুব কন্ট্রাডিকশান হচ্ছে স্বর্গপ্রাপ্তির আশায় এই আঠাশি হাজার ঋষিবৃন্দ তারা এই যজ্ঞর আয়োজন করেছেন আসলে যজ্ঞটা একটা বাহানা জানেন যেখানে সাধুগণ থাকবে অন্যান্য সাধু আসবে তার মধ্যে কোনো না কোনো জুয়েল চলে আসবে যেমন সুখদেব গোস্বামীর আগমন হয়েছিল বসে পড়েছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ এত সব ঋষিরা এসছেন হঠাৎ দেখেন সেখানে যে শিরোমণি চলে এলেন পরমংস শিরোমণি আসতেই পারে এই সুযোগের জন্যই হয় সেখানে বলছেন সত্রম স্বর্গায় আমি সকলে ব্যাখ্যা করে ব্যাখ্যা করেছিলাম মহাজনদের আনুগত্যে যেটা স্বর্গ সত্রায় মানে স্বর্গ লাভায়ও এই তো মানে হয় কিন্তু স্বর্গ লাভের জন্য তারা এত কষ্ট করবেন এটা একটা অ্যাবসার্ড ব্যাপার স্বর্গ এ তো দেবতারা থাকেন সেখানে তো এমন কিছু বিরাট কথা নয় যদিও সমাজে সাধারণ লোক ভাবেন মরার পরে আমরা স্বর্গে যাব স্বর্গে গিয়ে কি করবি বলে স্বর্গে গিয়ে নৃত্য দেখব সেখানে স্বর্গে গিয়ে কি করবে অপসরা তিলোত্তমা আদি সব আছে উর্বশী নৃত্য দেখবে তারপরে সব অনেক সুযোগ সুবিধা আছে সেসব লাভ করবে কিন্তু কতদিনের জন্য লাভ করবে কতদিনের জন্য এইসব সুবিধা লাভ করবে স্বর্গেতে গিয়ে বলছে যতদিন তাদের ডিপোজিট আছে যেমন আমি সকালে হোটেলের কথা বলেছিলাম তাজবেঙ্গল ঢুকে বললে তুমি টাকা যতক্ষণ আছে এক এক রাত্রের ভাড়া হলো দশ হাজার টাকা কি কি দেয় কে জানে বাবা দশ হাজার টাকা এক রাতে একটা ঘরের হ্যাঁ একটা চায়ের মূল্য হলো তিনশো টাকা চারশো টাকা ট্যাক্স ফ্যাক্স নিয়ে এন্টারটেনমেন্ট ট্যাক্স ফলের রস হলো পাঁচশো সাতশো টাকা একটা গ্লাস হ্যাঁ এরাও খায় তো আমার বক্তব্য হলো এই এই যে ব্যাপারটা টাকা ফুরিয়ে গেলেই সেই হোটেল থেকে তোমাকে ধাক্কা মেরে বাইরে বার করে দেবে ঠিক সেরকম স্বর্গে তো তুমি পৌঁছাবে কিন্তু ক্ষীণে পুণ্যে মত্রলোকম বিশান্তি যখনই তোমার ক্ষীণ হয়ে যাবে যে পুণ্য যে পুণ্যগুলো তুমি সঞ্চয় করেছো জড়ো করেছো সেগুলো যখন আস্তে আস্তে তোমার ক্ষয় হয়ে যাবে তখন তোমাকে সেই স্বর্গ থেকে কোনো কথা শুনে আর একটু আধ ঘন্টা থাকি না এক্ষুনি যা আধ ঘন্টাও না হয়ে গেছে এক ধাক্কা দিয়ে ফেলে দেবে ধাক্কা দিয়ে সেখানে তাকে ফেলে দেবে তাহলে দেখুন এই স্বর্গ এই স্বর্গপ্রাপ্তির জন্য এই আঠাশি হাজার ঋষিগণ এত বোকা তারা এত বোকা সনকাদি ঋষি এটা হতে পারে না এটা সম্ভব নয় স্বর্গ কথাটার ব্যাখ্যা আসছিল চক্রবর্তী পাহাদ সিদ্ধস্বামী এরা বলছেন স্বর্গীয়তে স্বর্গেতে স্বর্গীয়তে স্বর্গেতে যার গান করা হয় হ্যাঁ স্বর্গীয়তে যস্য গুণাবলিম স্বর্গেতে যার গুণাবলী গান করা হয় যে জায়গায় কোন জায়গায় আমাদের এখানে ব্রহ্মসঙ্গীতার সিদ্ধান্ত বলেছে গোলকেই বলছেন কথা গানম গমনম নিত্র গোলকে খালি কথা বললেই কীর্তন হয়ে যায় আর একটু এদিক থেকে ওদিকে গেলে নৃত্য হয়ে যায় বলে বাবা কেমন জায়গা রে বাবা হ্যাঁ কথাগুলো গল্প নয় এইসব এই অবস্থায় বোঝা যাবে না লোকে বলে মহারাজ বলে মরার পর অমুক ব্যক্তি অমুক ব্যক্তি সূর্য লোকে গেছে তুত লোকে যাওয়া যায় কত টেম্পারেচার সেখানে তো গলে যাবে তো মরে যাবে মানে এত মূর্খ এত কম বুদ্ধি নিয়ে তারা এই সব বিচার করতে বসেছে আচ্ছা মুশকিল ব্যাপার আচ্ছা আমি যাতে একটা উদাহরণ দিই এখানে যে ব্যক্তিগণ আছেন বিশেষ করে যারা গঙ্গার তীরে ফুরফুরে হাওয়া বোধ করেন কোমল শরীর গঙ্গার তীরে জন্মেছে তাদের যদি গিয়ে রাজস্থানের টিপিক্যাল জায়গায় রেখে আসি যেখানে টেম্পারেচার পঞ্চাশ বাহান্ন ডিগ্রি সেখানে কি করবে লোকটা পারবে কিন্তু সেখানের লোকগুলো কি করে থাকে আচ্ছা সেও ছেড়ে দিলাম উটগুলো যেগুলো উট সেই যদি পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন টেম্পারে কিচ্ছু না এরকম কাঁটা গাছগুলো আমাকে চিবচ্ছে কিচ্ছু না ও গরমে তো কিছুই হয় না তাহলে এই জড়জগতে ভগবান এমন এমন সৃষ্টি করেছেন যে এই জড়জগতে এইসব আশ্চর্য দেখা যাচ্ছে যে কাউর এত এক এক টেম্পারেচারে এই যে ছেলেটি বসে রয়েছে সামনে এ মাইনাস টোয়েন্টি টু ডিগ্রি টেম্পারেচারে থাকার লোক মাইনাস জিরো ডিগ্রি না জিরো থেকে নেবে minus twenty twenty two twenty five degree temperature এখানকার এখন অ্যাডাপ্টেশন হয়েছে গুরু বৈষ্ণব ভগবানের কৃপা ওর গুরুদেবকে কৃপা করেছে তো এটা হয় সূর্যতে যে যাবে তার সূর্যতে যে যাওয়ার জন্য ভগবান সূর্যদেব সূর্যনারায়ণ তাকে যে বডিটা দেবে নিশ্চয়ই সূর্যের টেম্পারেচারে তার বডিতে কিছু হবে না হবে তাকে যে বডিটা দেবে সে বডিতে তার কিছু হবে না তোমার তাপ তাপ লাগছে সূর্যদেবের কৃপাতে তার সেখানে কোনো তাপ পাপ লাগে না তার ওইটি স্বাভাবিক এগুলো অ্যাপারেন্ট ব্যাপার বোকা লোক বোকা লোকগুলো এগুলো বোঝে না শীত গ্রীষ্ম বর্ষা আদি মান অপ এগুলো সব এগুলো সব হচ্ছে তাৎকালিক বিষয় আপেক্ষিক বিষয় ভগবান বলছেন ইহৈব তৈর জিতম এই শরীরটা থাকতে থাকতে তোমাকে এইসবগুলো জয় করতে হবে তুমি সিদ্ধ হবে সিদ্ধ কী করে হবে মান অপমান সব সমস্ত কিছু ভালো মন্দ সমস্ত জয় করে নিয়ে কেবল কথামৃত রসাস্বাদ কুশল হতে হবে তাহলে সমস্ত সমস্যার সমাধান তাহলে এখানে যেখানে যে জায়গায় ভগবানের অনন্ত গুণাবলী সর্বদাই গীত হচ্ছে গান গাইছেন সেখানকার অধিবাসী এটা হচ্ছে একমাত্র গোলক বৃন্দাবন তাহলে এই গোলক বৃন্দাবন প্রাপ্তির জন্য এইটি মানে হল স্বর্গায় লোকায় মানে যেখানে ভগবানের গুণকীর্তন অনর্গল হতে থাকে ভগবানের চিন্তন ছাড়া কিছু নাই যেখানে কথা বললেই গান হয়ে যায় ভগবানের কীর্তন হয়ে যায় যেখানে একটু এখান থেকে ওইদিকে গেলেই সেখানে নৃত্য হয়ে যায় খালি চললে পরেই সেই জায়গাকার কথা বলেছে বৃন্দাবন হ্যাঁ সেখানেই তো বাস্তবিক কীর্তন সম্ভব আর যে সমস্ত মহাপুরুষরা গোলক বৃন্দাবন থেকে এখানে নেমে এসছেন শিল সচ্চিদানন্দ ভক্তি ঠাকুর শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এলাও কিন্তু বাস্তবিক গোলক বৃন্দাবনেতেই সর্বদা বিরাজমান কিন্তু আমাকে বাঁচাবার জন্য তারা একটা ভগবানের ইচ্ছায় স্বরূপ ধারণ করে এই জগতে অবতীর্ণ হয়েছেন কিন্তু তারা বাস্তবিক পক্ষে গোলক বৃন্দাবনে বিরাজমান তারা কিন্তু এই জগতে নেই কিন্তু আমাকে কৃপা করবার জন্য ইচ্ছা করে আচার্যের লীলা করছেন পুরুষ রূপ ধারণ করছেন শাসন করছেন শাসন যদি না করে কোনো আচার্য যদি বাক্যের দ্বারা তার শরণাগত জনকে রক্ষা না করেন তার আচার্যত্বের কিছু থাকে না বোঝা গেল কি বললাম আমি এই সম্বন্ধে আচার্যের যে সম্বন্ধে আলোচনা এগারো স্কন্ধে আসবে তখন আমি বলবো যিনি আচার্যের ভূমিকায় রয়েছেন তিনি তার স্বভাব চরিত্র আদর্শ যদি তার শরণাগত জনকে স্পর্শ না করে তার শাসন তার শাস্ত্রীয় শাসন যদি কার্যকরী না হয় তার জীবনে এবং যাদেরকে বলছেন তাদের জীবনে তাহলে তাকে ইফেক্টিভ আচার্য বলা যাবে না ইজ নট ইফেক্টিভ আচার্য ইফেক্টিভ আচার্য কে যেমন আমাদের ইকোনমিক্স যারা পড়েছেন তারা জানেন ইফেক্টিভ ডিম্যান্ড যারা ইকোনমিক্স পড়েছেন তারা জানেন ইফেক্টিভ ডিম্যান্ড বলে একটা কথা আছে এই ইফেক্টিভ ডিম্যান্ড কাকে বলে মহারাজ বলে একটা উদাহরণ দিই আপনাকে একটি বাইরের ভিকিরি ছেলে প্রচণ্ড ক্ষুধার্ত তার ভিখেরি ছেলে না হয়তো হয়তো পয়সা করি পাননি কিছু যেমন বিদ্যাসাগর তার জীবনের কথা লিখেছেন ছোটবেলায় ঠাকুরদার সঙ্গে যেতে যেতে প্রচণ্ড ক্ষুধার্ত বিদ্যাসাগর মহাশয়ের কথা বলছি যিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন তার জীবনে একটা কথা বলি আপনাদের বুঝতে আরও সুবিধা হয় অত্যন্ত ক্ষুধার্ত বেশ কদিন ধরে হেঁটে হেঁটে এসছেন কলকাতায় বিভিন্ন কোন জায়গায় এসছেন আসবার পথে বিদ্যাসাগর রাস্তায় আস্তে আস্তে মাইলস্টোনের এটা ওয়ান টু এগুলো সব শিখে ফেললেন রাস্তা দিয়ে আস্তা যাই হোক এগুলো কথা বলার আমার উদ্দেশ্য নয় প্রচণ্ড ক্ষুধার্ত একটা দোকানের সামনে দাঁড়িয়ে সেই দোকানে দই কলা চিনি মিষ্টি এসব বিক্রি হচ্ছে ওই ব্রাহ্ম তারা ওই দুজন ওখানে দাঁড়িয়ে খালি ওই ওই মিষ্টির দোকানের দিকে তাকিয়ে রয়েছেন আর অবাক হয়ে শুকনো হৃদয় মুখটা শুষ্ক ভিক্ষাও চাইতে পারছেন না ভিক্ষা চাওয়া অভ্যাস নই সেখানে একজন মাতাজি ছিলেন তিনি ওই জায়গার দোকানে বিক্রি দই ছিঁড়ে সব বিক্রি করছে হঠাৎ তাদেরকে দেখে বুঝতে পারলেন ভালো বংশের লোক হয়তো কিছু বলতে চান কাছে ডাকলেন আপনারা কি ক্ষুধার্ত কিছু পাবেন মাথাটা নিচু করেছে সঙ্গে মায়ের মন যারা সত্যি মাতৃভূমিকায় আছেন সেই সব নারীর আমরা চরণ বন্দনা করি কেন নারীর দ্বারা সমাজের সবচেয়ে বেশি উন্নতি সম্ভব হয় আর যারা তার বিপরীত সেই সব নারীদের দ্বারা সমাজের সবচেয়ে বেশি ক্ষতি হয় দুটোই সত্য কথা যত কনস্ট্রাকটিভ অ্যাটিচিউড দেখবেন সমাজের তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখবেন সব দেখবেন তার পেছনে একটা মহিষী মহিলা ছিলেন কোনো মাতাজি আবার ধ্বংসাত্মক কোনো কিছু দেখবেন তার পেছনে এই সমস্ত দুটোই আছে যাই হোক সেই মা সঙ্গে সঙ্গে তাদেরকে ডেকে দোকানে বসিয়ে পেট ভরে ফলার খাওয়ালেন সমস্ত কলা চিঁড়ে দই খাওয়ালেন বিদ্যাসাগর সেই কথা পরবর্তীকালে লিখে আমি জানলাম কি করে ছোটবেলায় আমি যখন পড়াশোনা তখন এটা পড়েছিলাম তারপর থেকে তার নারী জাতির প্রতি অত্যন্ত শ্রদ্ধা হয় বিদ্যাসাগর যাই হোক এসব কথা বলার উদ্দেশ্য নয় এখন ইফেক্টিভ ডিমান্ডটা বোঝাবার জন্য আমি একটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিচ্ছি এক ব্যক্তি ঠিক এরকমই ক্ষুধার্ত একটা বাচ্চা সে একটা বড় মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে শোকেশের দিকে তাকিয়ে রয়েছে মিষ্টিগুলোর দিকে দোকানের লোক খুব কষাই সে তো একটা পয়সা দেবে না সে চাইলেও দেবে না ভাগ তাড়িয়ে দেবে বৃন্দাবনে যাই হোক কোনো কোনো সময় একটা ষাঁড় যদি চলে আসে তাকে দু চারটে মিষ্টি নিয়ে শালপাতা করে মুখে দিবে যা বলে বাবা তুই খেয়ে চলে যা এইখানে তাও দেবে না এত কষাই দাঁড়িয়ে রয়েছে তার ক্ষুধা পেয়েছে তার ডিম্যান্ড আছে বোঝা গেল কি বললাম ডিম্যান্ড আছে মানে তার খিদা আছে তে চাইছে ওই মিষ্টিগুলো খেতে কিন্তু ডিম্যান্ড থাকলেও ওটাকে ইফেক্টিভ ডিম্যান্ড বলা যাবে না কেন একটা ডিম্যান্ড আছে সে খেতে চাইছে তার ক্ষুধা আছে কিন্তু কে তাকে দেবে সব সে তো খেতে পারবে না যে ডিম্যান্ডটা কোনোদিন ফুলফিল হওয়া সম্ভব নয় থিওরিটিক্যালি রয়ে যাবে সেটাকে বলা হয় fictitious demand not effective demand কিন্তু কোনো একটা ধনী ব্যক্তি এলো গাড়িটাকে দাঁড় করালো সঙ্গে সঙ্গে সেখান থেকে হাজার দু হাজার টাকা মিষ্টি নিল বোম্বেতে দেখবেন সব বাঙালি কারিগর মিষ্টি ওখানে ধুম মাচাচ্ছে লাইন পড়ে যায় নিয়ে চলে গেল দু পাঁচ হাজার টাকার মিষ্টি কাজে এর পকেটে টাকা আছে ইকোনমিক্যাল যে পজিশনটা তার ভালো সে নিল তাহলে তার ডিম্যান্ডটা তার ডিম্যান্ড ছিল যে আমি দু হাজার টাকা মিষ্টি নেবো তে নিতে পারলো এই জন্য সেটাকে বলে এফেক্টিভ ডিম্যান্ড কাজেই আমাদের ভক্তি চাই কি না আমাদের ইফেক্টিভ ডিম্যান্ড আছে কি না সেটা বড় কথা যাদের ইফেক্টিভ রিম্যান আছে তাদেরকে এগিয়ে আসতে হবে আর যাদের ইফেক্টিভ নাই তাদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দের কাছে প্রার্থনা করতে হবে যেটা সকালে বলেছিলাম পাত্র তো নাই পাত্র নেই তাকে বলছে তোকে পরমান্ন দেবো বলে কী খেয়ে নেবো তো তো কোথায় পাত্র করে বল পাত্র নেই তাহলে কী করে দেবো পাত্র নেই তো কী করে খাবি তখন চৈতন্য মহাপ্রভু সম্প্রদায় বলছেন যার যার পাত্র নেই তাকে পাত্রও দেবো আবার পরমান্নও দেবো বুঝে গেল এটা পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে যত অবতার হয়েছে আজ পর্যন্ত কাউন্টলেস অবতার অবতারাহি অসংখ্যাতা ভাগবতে বলছে কোনো অবতারের ক্ষেত্রে এই ব্যাপারটা দেখা যায়নি একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে এইটা দেখা গেছে শ্রী চৈতন্য মহাপ্রভু ছাড়া কেউ পাত্রা পাত্র আনম ন কুরুতে ন সপরং বিক্ষতে দিয়া দিও বা বিমর্শক হ্যাঁ কাল প্রতীক্ষা প্রভু ইত্যাদি ন কাল কালের প্রতীক্ষা করেননি কাকে দিতে হবে কাকে দেবো না এসব বিচার করেননি কিচ্ছু না খালি সামনে যে এসছে তাকে প্রেম দিই যা হাতি ঘোড়া পশু পাখি সবাইকে প্রেম দিই ওই জন্য নরোত্তম ঠাকুর যে বলেছিলেন না যে না ভজিতে দেবপ্রেম দাম ওটা তখন ছিল তখন সেটা স্পেশাল ডিসকাউন্ট বৈশাখ মাসে চৈত্র মাসে একটা সেল দেওয়া হয় এটা পুরো পুরো বছরে দেওয়া হয় কি এটা স্পেশাল ডিসকাউন্ট এটা সবসময় নয় ওই জন্য ভজন করতে হবে সেখানে বলা হচ্ছে যে চৈতন্য মহাপুই একমাত্র অবতার যত অবতার আছে এমনকি কৃষ্ণের ক্ষেত্রে এটা চলবে না কৃষ্ণকে দিয়েও এটা হয়নি একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু ওই কৃষ্ণ বস্তুই কৃষ্ণই শ্রী চৈ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন এসছিলেন তখনই এই স্পেশাল ব্যাপারটা দেখা গেছিল তিনি যার পাত্রতা নাই খালি একটা জিনিস যেন অপরাধ না করে অপরাধ করলে হবে সবাইকে তিনি প্রেম দান করেছিলেন এখানে যাই হোক ফিরে আসি সেখানে হচ্ছে সত্রম স্বর্গায় লোকায় তাহলে আপনারা বুঝলেন সহস্র বর্ষ সহস্র বর্ষব্যাপী যজ্ঞের আয়োজন করে বসে রয়েছেন কোনো না কোনো সময় আমাদের সৌভাগ্য খুলবে ভাগ্য সত্যি আজকে খুলে গেছে সেখানে কি সৌভাগ্য খুলল বলছেন ত একদা তু মনয় প্রাতর হুত হৌতাগ্নয় সৎকৃতম সুতমাসীনম প্রপুচ্ছমিদ মাধরা সুতদেব গোস্বামীকে তার আজকে পেয়ে গেছেন হঠাৎ ভাগ্যক্রমে বহু ভাগ্যক্রমে আজকে সুতদেব গোস্বামীকে সামনে পেয়েছেন রত্ন জুয়েল তাকে দেখেই তারা লাপিয়ে উঠেছেন আজকে আমাদের এই যজ্ঞ আজ আমরা যে বসেছি আজকে সার্থক হলো তাকে সংবর্ধনা করে বিভিন্ন অভিবাদন করে তাকে ব্যাসগদিতে অর্থাৎ আচার্যের ভূমিকায় উপদেষ্টার ভূমিকায় ব্যাসগদিতে তাকে বসিয়ে দিলেন দিয়ে সৎকৃতম সুত সুতম আসিনম প্রপচ্ছমিদম আদরাত এইভাবে তাকে বসিয়ে দিয়ে তাকে আদরের সঙ্গে বন্দনা করে কিছু কথা বলতে প্রশ্ন করতে এবার বিভিন্ন রকম কথা বলতে আরম্ভ করলেন দেখুন যে ঋষয় বলছেন ঋষয় উঁচু তয়া খলু পুরাণানি সে ইতিহাসানি চানঘ ধর্মশাস্ত্রাণী জানি উত খুব সুন্দরভাবে শুনুন খুব ভাল লাগবে প্রত্যেকটা অক্ষরের মধ্যে খুব রহস্য লুকিয়ে রয়েছে ঋষয়োসি ঋষয়ুচু তয়া খোলু পুরাণানি সেতিহাসানি চানগ আখ্যাতানি অপি অধিতানি ধর্মশাস্ত্রানি জানিউত জানি বেদ বিদাম শ্রেষ্ঠ ভগবান ভদ্রায়ণ অন্যে চ মুনয় সুত পরাবর বিদো বিদু বেথো ত্বাম সৌম্য তৎসর্ব তত্ততস্তদনুগ্রহাত ব্রুয়ুহ স্নিগ্ধ শিষ্যস্য গুরব গুজম অপি উত ব্রুয়ু স্নিগ্ধস্ব শিষ্যস্য গুরব গুজ্জম অপি উত স্নিগ্ধ শিষ্যকে সদ্গুরু সদ্গুরু স্নিগ্ধ শিষ্যকে এমন কিছু নেই জ্ঞান জিতে চান না জিতে পারেন না স্নিগ্ধ শিষ্যকে সদ্গুরু তার হৃদয়কে উজাড় করে সব দিয়ে দেন জেনে রাখবেন এবং এই যে স্নিগ্ধস্ব শিষ্যস্য স্নিগ্ধস্য শিষ্যস্য এই কথার মানে ব্রুয়ু বলতে পারেন যিনি স্নিগ্ধ শিষ্য এখন স্নিগ্ধ শিষ্য বলতে আপনারা ভেবে নেবেন যে চুপচাপ থাকেন হইচই করেন না এরকম অনেক সময় দেখবেন কোনো তমগুণী ব্যক্তিকেও শতপ্রধান ব্যক্তি বলে মনে হয় মনে হয় না কোনো কোনো সময় তমগুণী ব্যক্তি তাকে বাইরের দৃষ্টিতে শতগুণী বলে মনে হয় বলে কেমন একটা উদাহরণ দিন দেখবেন লোহা লোহাপট্টিতে সমস্ত গুজরাটি মারবাই সব বসে রয়েছেন অনেকে বাঙালিও আছেন অনেক বড় বড় সব সিন্ধি লোহার ব্যবসা করছেন বসে এরকম গালে হাত দিয়ে গদিতে একেবারে ঠেস দিয়ে বসে রয়েছেন আপনি ঢোকার সঙ্গে আইয়ে বাবু আইয়ে আইয়ে বলিয়ে ঠান্ডাইয়া গরম ঠান্ডা দেবো কি গরম খাবে ব্যবসার কথা পরে ওইখানে মুখ মেরে দিল আপনার আর যেতে পারবেন না কিনতেই হবে সেইখানে মিষ্টি কথা ওর বসালো কিন্তু সেই ব্যক্তির হৃদয়তে কিন্তু তমগুণ রয়েছে কিন্তু বাইরে থেকে শতগুণ মনে হচ্ছে বলে কি বলেন আপনি শান্ত গদিতে অ্যালান দিয়ে কিরম শান্ত শিষ্ট বসে রয়েছে গণেশের মতো আপনি বলেন তমগুণ হ্যাঁ এক্ষুনি দেখবেন তার হৃদয়টাকে যদি খোলা হয় তাই দেখবেন তমগুণ শেয়ার মার্কেটের ব্যাপার চলছে এখান ওখান তমগুণ নোংরা বিষয় সব চলছে বাইরের দৃষ্টিতে কিন্তু শান্ত সৃষ্ট সুন্দর কাপড় পড়া সেন্ট ফ্যান লাগিয়ে লোহাপট্টির গদিতে বসে রই সেরকম আমরা যেন বোকা না হই শতক্ষণ প্রধান ব্যক্তির লক্ষণ প্রধান বলে কি করে বুঝবো বলে সাধারণ ব্যক্তি সবসময় বোকা বেনে যাবে শতপ্রধান ব্যক্তির প্রধান লক্ষণ হলো সেই জ্ঞান লাভের জন্য তার তীব্র আকাঙ্ক্ষা যদিও ওটা গড় জ্ঞান শতগুণ আপনাকে বন্ধনে ফেলবে শতগুণ আপনাকে বন্ধনে ফেলবে শতগুণ ছেড়ে দেবে না কিন্তু শুদ্ধ শত ভূমিকায় উঠবার আগে অন্তত শতপ্রধান অবস্থা কিছু ভালো তো মন্দের ভালো কাজেই তমগুণী প্রধান ব্যক্তিকে অনেক সময় শতগুণী প্রধান মনে হয় কোনো শিষ্য অকর্মণ্য অপদার্থ শান্ত কাউকে কিছু বলে না চুপ করে থাকে ওটাকে দেখে আপনি বলে এটি বোধহয় শতগুণ এ এবারে স্নিগ্ধ শিষ্য তা নয়